জারির রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি আমাকে জুল খালাসার ব্যাপারে শান্তি দিবে না খাসাম গোত্রের একটি মূর্তি ঘর ছিল যাকে ইয়ামানের কাবা নামে আখ্যায়িত করা হতো জারির রদিল্লাহ তাল্লাহ্ন বলেন তখন আমি আহমাসের দেড়শো অশ্বারোহীকে সঙ্গে নিয়ে রওনা করলাম তারা সুদক্ষ অশ্বারোহী ছিল জারির রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আর আমি অশ্বের উপর স্থির থাকতে পারতাম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার বুকে এমনভাবে আঘাত করলেন যে আমি আমার বুকে তার অঙ্গুলির চিহ্ন দেখতে পেলাম এবং তিনি আমার জন্য এ দোয়া করলেন হে আল্লাহ তাকে স্থির রাখুন এবং হৃদায়তপ্রাপ্ত পথ প্রদর্শনকারী করুন অতপর জারির রাদিল্লাহ তাল্লাহ সেখানে যান এবং জুল খালাসা মন্দির ভেঙে ফেলেন ও জ্বালিয়ে দেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এ খবর দেওয়ার জন্য এক ব্যক্তিকে তার নিকট প্রেরণ করেন তখন জারির রাদিল্লাহ তাল্লাহ এর দূত বলতে লাগলো কসম সে মহান আল্লাহ তালার যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন আমি আপনার নিকট তখনই এসেছি যখন জুল খালাসাকে আমরা ধ্বংস করে দিয়েছি জুল খালাসার মন্দিরটি যে পাঁচড়া যুক্ত উটের মতো জারির আদিল্লাহ তালাহু বলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আহমাসের অশ্ব ও অশ্বারোহীদের জন্য পাঁচবার বরকতের দোয়া করেন